কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কোন কৌমির ছাত্র করে হলদ দখলের খেলা কোন কৌমির ছাত্র বসাই মদিনারির মেলা কোন কৌমির ছাত্র করে হলদ দখলের খেলা কোন কৌমির ছাত্র বসাই মদিনারির মেলা কোন কৌমির ছাত্র করলো ধর্ষণের চেঞ্চুরি কোন কৌমির ছাত্রের নামে থানায় খুনের ডায়েরি নীতিবান নাগরিক গড়া কৌমিদের এক প্রাণ হই কৌমির দিকে হাত বাড়ালে ঝোর বিরক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝোর বিরক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝোর বিরক্ত প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝোর বিরক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝোর বিরক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝোর বিরক্ত প্রাণ কোন কৌমির ছাত্র করলো নারীর বস্ত্র হরণ কোন কৌমির ছাত্র করলো সেতু গলত্রণ কোন কৌমির ছাত্র করলো কালো টাকা সাদা কোন কৌমির ছাত্র অস্ত্র ঠেকিয়ে নাই চাঁদা আদর্শ নাগরিক গড়া কৌমিদের এক প্রাণ হই কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কোন কৌমির ছাত্র বলো খনি গডফাদার কোন কৌমির ছাত্র বলো সন্ত্রাসী স্মাগলার কোন কৌমির ছাত্র বলো নাস্তিক মুরতাদ কোন কৌমির ছাত্র দেশের তরে অভিশাপ কৌমি দিয়েছে দেশকে বিশ্বের বুকে সম্মান হই কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমি নিয়ে তোদের কেন এত মাথা ব্যথা কেন বলবে অযথা এই কৌমি বিরোধী কথা কৌমি নিয়ে তোদের কেন এত মাথা ব্যথা কেন বলবে অযথা এই কৌমি বিরোধী কথা কৌমি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় ইমানদাররা উঠবে জেগে পিছে ফেলে সব ভয় প্রয়োজনে আবার রক্তের নদী হবে বহমান হই কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ মিথ্যে রাজনীতির বলি হবে কেন মাদ্রাসা ধর্মীয় শিক্ষা নিয়ে করবি আর কত তামাশা জঙ্গি ধোয়া তুলে মাদ্রাসায় দিতে চাও হাত ইমানদাররা জাগলে এবার খারাপ হবে বরাত সময় থাকতে মাদ্রাসা বন্ধের বাঞ্চল করো প্রাণ হই কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমি বিদ্বেষী যারা হয়ে যাও সাবধান দাদার খুশির তরে কৌমি বন্ধের করোনা প্রাণ কৌমি বিদ্বেষী যারা হয়ে যাও সাবধান দাদার খুশির তরে কৌমি বন্ধের করোনা প্রাণ কৌমি নয়তো সন্ত্রাসী আর বদমাইশদের ঠিকানা কৌমি হলো নবীর ওয়ারিস তৈরির কারখানা এখনো ধারায় বেঁচে আছে কৌমির লেখ সন্তান হই কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ